প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন শাহ নিসারুল্লাহর কোমলমতি কোচি হাতে সম্পাদিত হামদ ও নাতে সরকারে দোয়ালম এতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুল মুনিম খান মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি মোহাম্মদ তারেক আমিন ও মোহাম্মদ জুলফিকার আলী পরিচালনায় শাহ নিসারুল্লাহ সার্বিক দিক নির্দেশনায় শাহ আবু নসর নিসারুদ্দিন আহমদ হুসাইন সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম কৃতজ্ঞতায় আলহাজ মাওলানা কাজী মফিজউদ্দিন ও মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভি সৌজন্যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয় সরসিনা দরবার শরীফ আল্লাহ হাফেজ